ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ধরা খাইবে তুমি কবরে গিয়াম ধরা খাইবে তুমি কবরে গিয়াম কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়াম কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়াম কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়াম কবর খান বানাইয়া মাথায় জটা রাখিয়া কবর খান বানাইয়া মাথায় জটা রাখিয়া কবর খান বানাইয়া মাথায় জটা রাখিয়া ভণ্ডামি কর তুমি কত রঙ্গ দরিয়া ভণ্ডামি কর তুমি কত রঙ্গ দরিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ধরা খাইবে তুমি কবরে গিয়াম ধরা খাইবে তুমি কবরে গিয়াম কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া মুড়িদের কাছ থেকে টাকা করে নিয়ে বড় বড় গরু কিনে আনে সে টাকা দিয়ে মুড়িদের কাছ থেকে টাকা করে নিয়ে বড় বড় গরু কিনে আনে সে টাকা দিয়ে মুড়িদের কাছ থেকে টাকা করে নিয়ে বড় বড় গরু কিনে আনে সে টাকা দিয়ে বাবার নামে জবাই করে বাবার নামে জবাই করে খোদার নাম চারিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া ওরে ও ভাই ভণ্ড যতই করো কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই করো কাণ্ড ধরা খাইবে তুমি কবরে গিয়া ধরা খাইবে তুমি কবরে গিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া নামাজ রোজা সব চারিয়া মনের নামাজ বড় বলিয়া নামাজ রোজা সব চারিয়া মনের নামাজ বড় বলিয়া নামাজ রোজা সব চারিয়া মনের নামাজ বড় বলিয়া হক মাওলাতে সিংহা হাতে হক মাওলাতে সিংহা হাতে মানুষকে দুঃখা দিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া ওরে ও ভাই ভণ্ড যতই করো কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই করো কাণ্ড ধরা খাইবে তুমি কবরে গিয়া ধরা খাইবে তুমি কবরে গিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া যতই করো জাদুগিরি একদিন থাকবে না বাহাদুরি যতই করো জাদুগিরি একদিন থাকবে না বাহাদুরি যতই করো জাদুগিরি একদিন থাকবে না বাহাদুরি আসল জাদু কোদার হাতে আসল জাদু কোদার হাতে সেই খবর কি রাখো না কি জবাব দিবে তুমি হাসলে দাঁড়ায় কি জবাব দিবে তুমি হাসলে দাঁড়ায় কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ওরে ও ভাই ভণ্ড যতই কর কাণ্ড ধরা খাইবে তুমি কবরে গিয়া ধরা খাইবে তুমি কবরে গিয়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়ায়া